ارے او مسلمان وہ جیسن جائے ارے او مسلمان ওই যে শোনা যায় আজান চলো যাই সবাই মিলে নামাজ পড়িতে আমরা চলো যাই সবাই মিলে নামাজ পড়িতে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে ওরে ও মুসলমান ওই যে শোনা যায় আজান ওরে ও মুসলমান ওই যে শোনা যায় আজান চলো যাই সবাই মিলে নামাজ পড়িতে আমরা চলো যাই সবাই মিলে নামাজ পড়িতে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে আসসালাতু মিফতাহুল জান্নাত বলেছেন নাবি হাদিসেতে আসসালাতু মিফতাহুল জন্নাত বলেছেন নাবি হাদিসেতে নামাজিদের কোনো ভয় নাই নামাজিদের কোনো ভয় নাই জান্নাতের চাবি তাহাদের হাতে ও ভাই জান্নাতের চাবি তাহাদের হাতে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে নামাজিদের পুরস্কৃত করবেন আল্লাহ দু জাহানে নামাজিদের পুরস্কৃত করবেন আল্লাহ দু জাহানে সবচেয়ে বড় পুরস্কার হলো সবচেয়ে বড় পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে চলো না যাই সবাই না মাঝে আমরা চলো না যাই সবাই মসজিদে চলো না যাই সবাই না মাঝে আমরা চলো না যাই সবাই মসজিদে খাইরুল বাসার কেঁদে বলে খোদা তালার দরবারে অধম দেলোয়ার কেঁদে বলে খোদা তালার দরবারে সময় মত নামাজ পড়ার সময় মত নামাজ পড়ার তৌফিক দিও আমারে আল্লাহ তৌফিক দিও আমারে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে ওরে ও মুসলমান ওই যে শোনা যায় আজান ওরে ও মুসলমান ওই যে শোনা যায় আজান চলো যাই সবাই মিলে নামাজ পড়িতে আমরা চলো যাই সবাই মিলে নামাজ পড়িতে চলো না যাই সবাই নামাজে আমরা চলো না যাই সবাই মসজিদে চলো না যাই সবাই নামাজে চলো না যাই সবাই মসজিদে চলো না যাই সবাই নামাজে চলো না যাই সবাই মসজিদে